আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা তাই তরি দয় চাই নয় তাই তরি দয় চাই নয় তোমার সাথে মন বাধা ও আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা ডাকলে তোমায় তুমি সাড়া দাও কাঁদলে তুমি দুঃখ ভুলাও ডাকলে তোমায় তুমি সাড়া দাও কাঁদলে তুমি দুঃখ ভোলাও তুমি চাইলেও দাও না চাইলেও দাও চাইলেও দাও না চাইলেও দাও তুমি মেহেরবান খোদা ও তুমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আগলে রাখো তুমি আমাকে তোমার জ্যোতি দাও দু চোখে আগলে রাখো তুমি আমাকে তোমার জ্যোতি দাও দু চোখে তুমি ডুবিয়ে রাখো দিয়ে আমাকে ডুবিয়ে রাখো দিয়ে আমাকে তোমার সীম প্রেম সুধা ও আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা তাই তোরি দয় চাই নয় তাই তরি দয় চাই নয় তোমার সাথে মন বাধা ও আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা হুম